আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كذيم يتوارى من القوم من سوء ما بشر به আম ফিত্তরাব সম্মানিত দর্শক মন্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্লাহ আলহি আসাল্লাম আমরা হালাল হালামের বিধানে নারীদের ইসলামী পোশাকবিহীন বাড়ি থেকে বের হওয়ার উপরে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আমরা এই অংশে আলোচনা করছি যে একসময় নারীদেরকে মূল্যায়ন করা হতো না একমাত্র রাসুল সাল্লাহ আলি সাল্লামই নারীদেরকে যথাযথ মূল্যায়ন করেছেন যেইভাবে আল্লাহ তালা নারীদেরকে মূল্যায়ন করতে বলেছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম হুবাহু তার বাস্তবায়ন করে জাতিকে দেখিয়েছেন যে নারীকে কিভাবে মূল্যায়ন করতে হয় নারীকে মূল্যায়ন করা হতো না এটা যদি আমরা দেখতে চাই তাহলে কোরআন মাজিদের এই আয়াতটি যদি আমরা অন্তত অনুবাদ করে বুঝি তাহলে বুঝতে পারবো যে নারীদের অবস্থা কি ছিল আমরা তার স্পষ্ট নকশাটা বুঝতে পারবো আল্লাহ তালা বলছেন যে ওয়াইদা বুশেরা আহাদুম বিল উংফা জল্লা ওয়াজহু মুসদ্দাম ওয়াহুয়া যখন বলা হতো পিতাকে যে তোমার মেয়ে সন্তান জন্ম নিয়েছে তখন তার মুখখান মলিন হয়ে যেত দেখে মনে হতে যেন বিষ পান করেছে সম্মানিত দর্শক মন্ডলী মেয়ে জন্ম নিয়েছে এই কথা পিতে শুনতে পেলে মুখ ভারী হয়ে যেত এখন কি সেদিন ফিরে আসেনি মানুষ তো এখন এমনিতেই ছেলে মেয়ে কম নিচ্ছে এরপরেও যেটা নিতে চাচ্ছে সেটা ছেলে মেয়ে নিবে না মেয়ে এখন মানুষের জন্য একটা অভিশাপ হয়ে গেছে আর যদি ন্যায়ও কেউ চলেও আসে তাহলে হওয়ার সাথে সাথে তার নামে একটা ডিপিএস খুলতে হবে তাকে বিবাহ দেওয়ার জন্য পয়সা উপার্জন করতে হবে নানান চিন্তে এটাই হলো জাহেলিয়ত এই সময় ওই সময় যে সময় নারীদেরকে মূল্যায়ন করা হতো না আল্লাহ তালা বলছেন ইয়াতাওয়ারা মিনাল কৌমে মিন সুয়ে মা বুসেরা বেহি পিতা মানুষ সমাজে যেত না লুকিয়ে থাকত এই লজ্জায় যে তাকে বলা হয়েছে তোমার মেয়ে জন্ম নিয়েছে সমন্বিত দর্শক মণ্ডলী দেখুন তো কিভাবে নকশা আল্লাহ তালা উল্লেখ করেছেন জাহলিয়াতের যুগের যে যুগে নারীকে মূল্যায়ন করা হতো না আয়ুমসেকো আলা হুনিন আমি আদুসহফি তোরাব পিতে চিন্তা করত কি করি অপমান অবস্থায় মেয়ে রেখে দিব না মাটিতে পুঁতে দিব একজন পিতা হয়ে এই চিন্তা করত যে মেয়েকে অপমান অবস্থায় মাটিতে পুঁতে দিব না রেখে দিব যদি মাটিতে পুঁতে দিই বালাই চলে গেল সমস্যায় চলে গেল আর যদি রেখে দিই তাহলে অপমান সুনিশ্চিত কি করে আমরা এখন অবশ্য এটা খুব ভালো বুঝতে পারি একটা মেয়ে জন্ম নিলে দেখা যাবে যে শ্বশুর রাগ করছে শাশুড়ি রাগ করছে স্বামী রাগ করছে সবার মুখ যেন কালো সবাই যেন বৌমাকে ঘৃণা করে বউকে ঘৃণা করে এ হাত তো তার নয় এটা তো আল্লাহর হাত যদি ছেলে সন্তান নেওয়া ব্যক্তিগত ব্যাপার হতো তাহলে তো আপনার স্ত্রী নিজে থেকেই এটা পথ অবলম্বন করত। নারীরা এই পথ অবলম্বন করত কিন্তু এটা তো আল্লাহর হাতে কেউ তো নিজে থেকে ইচ্ছা করে এটা কিছু করতে পারবে না সম্মানিত দর্শক মন্ডলী দেখুন এই আয়াতে কিভাবে নকশা উল্লেখ করা হয়েছে নারীদের অবমাননা করার একজন পিতে তার মেয়েকে সহজেই মাটিতে পুঁতে দিত এবং রাখলে অপমান হতে হবে এটা মনে করত অপমান কি হতে পারে বড় হয়ে গেলে রাস্তাঘাটে নগ্ন হয়ে ঘুরবে পাঁচজন মানুষ বলবে তোমার মেয়েকে এইভাবে দেখলাম অপমানের ব্যাপার হঠাৎ একদিন শোনা যাবে মেয়ে বের হয়ে চলে গেছে অপমানের ব্যাপার বিবাহ দেওয়ার সময় জামাই পাঁচ লাখ দশ লাখ পঞ্চাশ লাখ টাকা চাইবে কোথায় সংগ্রহ একটা বোঝা হয়ে যাবে সমস্যা অপমানের ব্যাপার মানুষও বলবে তোমার মেয়ে বাজারে নগ্ন হয়ে ঘুরছে মানুষও বলবে তোমার মেয়েকে দেখে আসলাম পার্কে আরেকজনের পাশে বসে আছে কত সমস্যা মেয়ে বড় হলে মেয়ে যদি ইসলাম মেনে না চলে তাহলে সমস্যা যে কত এ কথা যে ঠিক সমস্যা যে অনেক এ কথা যে ঠিক একেবারে গোটা বাড়িতে বিপদে সমস্যাতে পরিপূর্ণ হয়ে যাবে জর্জরিত হয়ে যাবে যদি শরীয়ত না মেনে চলে তাহলে একে তো ওই বাড়িতে গজব নাজেল হবে একে তো পিতার হবে জাহান্নাম একে তো মায়ের হবে জাহান্নাম একে তো ওই বাড়িতে অন্যায় হতে থাকবে সব সময় যত পুরুষ তাকে দেখবে তত পাপ হবে যত পাপ তার হবে তত পাপ পিতার হবে কেননা রাসুল সাল আলী ওসাল্লাম বলেছেন যে প্রত্যেক মানুষ যে ভুল পথে দাওয়াত দেয় ওতে যা অন্যায় হয় সমস্ত অন্যায় যে চালু করে তার হয় তো মেয়ে আপনার এই মেয়ের মাধ্যম দিয়ে যত পাপ হবে সমস্ত পাপ আপনার হবে আমরা যে ধরে নিই যে একজন মেয়েকে দশ হাজার মানুষ দেখেছে তাহলে দশ হাজার মানুষে যা পাপ করেছে আপনার মেয়ে একাই তা করেছে আর দশ হাজার মানুষে যে পাপ করেছে আপনি একাই তা করেছেন তিনজন সমান দশ হাজার মানুষ যে পাপ করেছে আপনি সে পাপ করেছেন আপনার মেয়ে সে পাপ করেছে সম্মানিত দর্শক মণ্ডলী আসলে এই জন্ম দিলেই পিতা হওয়া যায় না দুধ পান করাতে পারলেই মা হওয়া যায় না প্রসাব করাতে পারলেই মা হওয়া যায় না মায়ের দায়িত্ব পালন করলে মা হওয়া যায় আর মা হয়ে দায়িত্ব পালন করলেই একটা মেয়ে জন্ম নিলে মাথায় কোনো প্রকার সমস্যা আসবে না মেয়ে বড় হবে ইসলাম মেনে স্কুল কলেজে যাবে পড়াশোনা করবে কোনো প্রকার সমস্যা থাকবে না কেউ তাকে উত্ত্যক্ত করলো ইফটিজিং করলো এ কথা শুনতে হবে না কোনো মানুষ এসে বলবে না তোমার মেয়েকে এভাবে দেখলাম কেউ এসে বলবে না তোমার মেয়ে বের হয়ে গেছে এটা ভাবা লাগবে না মেয়ে যদি ইসলামী পোশাকে বাইরে যায় তাহলে বিবাহের প্রস্তাবের শেষ থাকবে না যৌতুক লাগবে না সম্মানিত দর্শক মন্ডলী জাহেলিয়াত ফিরে এসেছে যে জাহেলিয়াতের যুগে নারীকে মূল্যায়ন করা হতো না সেই যুগ আবার ফিরে এসেছে নারী নিজেই তাদের মূল্যায়নকে হারিয়ে দিয়েছে শুনুন বাস্তব নকশা আপনাদেরকে শোনাই নারীদেরকে মূল্যায়ন করা হতো না কায়েসুবনা আয়েস বলছেন যে আমি রাসুলের নিকটে এসে বললাম আল্লাহর নবী আমি আমার বেশ কয়েকজন মেয়েকে জীবিত মাটিতে পুঁতে দিয়েছি আল্লাহ অবশ্য অন্য একটা বর্ণনা আছে সূত্র দুর্বল কিন্তু সেখানে দশ জন মেয়ের কথা বলা হয়েছে এখানে শব্দটা বহু বচন ব্যবহার করা হয়েছে বলছে আল্লাহ রসুল আমি আমার বেশ কয়েকজন মেয়েকে জীবিত মাটিতে পুঁতে দিয়েছি পরিস্থিতি কত জটিল হলে পরিস্থিতি কত কঠিন হলে মানুষ তার মেয়েকে জীবিত পুঁতে দিতে পারে সেই পরিস্থিতির নাম জাহেলিয়াত যে জাহেলিয়াত এখন এখন মানুষ উন্নতির যুগে তার স্ত্রীর পেটেই মেয়েকে নষ্ট করে দিচ্ছে যখন জানতে পারছে যে মেয়ে জন্ম নেবে তখন মেয়ে যেন দুনিয়াতে না আসে তার আগেই পথ অবলম্বন করছে তাহলে কি সেই জাহেলিতে এখন ফিরে আসেনি তাহলে কি সে সময় ফিরে আসেনি যে সময়ে নারীকে মূল্যায়ন করা হতো না এখনও তাই মূল্যায়ন করা হয় না নারী বুঝে না রাস্তাঘাটে নেমে সম অধিকার দাবি করে কোনো দিন নিজের মান রক্ষা হবে না অসম্ভব ভুল পদ্ধতিতে লেখাপড়া করে কোনোদিন একজন নারী তার মান রক্ষা করতে পারে না অসম্ভব আল্লাহ তালা যেই সম্মান দিয়েছেন আল্লাহ রাসুল যেই পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতি সে সম্মান গ্রহণ করতে হলে আল্লাহ যেটা বলেছেন সেটাই গ্রহণ করতে হবে আলবাব নিশ্চয়ই যারা শিক্ষিত মানুষ তারাই উপদেশ গ্রহণ করে আল্লাহ যেটা বলেছেন নবী যেটা বলেছেন সেটা গ্রহণ করলে নারী তার মর্যাদা রক্ষা করতে পারে তাছাড়া পারে না সম্মানিত দর্শক মন্ডলী তাদের দ্বারা বাড়িতে কাজ হয় তারা স্বামীকে পরামর্শ দিতে পারে সে তার বাড়িকে সুন্দর করে গুছিয়ে রাখবে এবং তার দ্বারা একটার পর একটা সন্তান জন্ম নেবে ধারাবাহিকতা টিকে থাকবে কিয়ামত পর্যন্ত এই জন্য তো আল্লাহ তালা নারীকে রেখেছেন নারীকে সৃষ্টি করেছেন কিন্তু শুধুমাত্র যে ভোগের জন্য আল্লাহ তালা নারীকে সৃষ্টি করেছেন এটা কখন হতে পারে না এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে সেই সময় নারীকে মূল্যায়ন করা হতো না আমরা জানি ইহুদি খ্রিস্টানরা নারীকে মূল্যায়ন এখনও করে না যারা হিন্দু সমাজে তারাও করে না আমরা জানি যে হিন্দু মেয়ে পিতার সম্পদ পায় না আমাদের সবার জানা আছে অথচ আল্লাহ তালা একেবারে সুন্দরভাবে কঠোরভাবে বিধান করে দিয়েছেন যে নারী পাবে এক ভাগ আর পুরুষ পাবে দুই ভাগ ভাই পাবে দুই ভাগ আর বোন পাবে এক ভাগ সমন্বিত দর্শক মন্ডলী আপনারা যদি মনে করেন যে তাহলে এটিকে ইনসাফ হলো যে মেয়ে হলো এক ভাগ আর ছেলে হলো দুই ভাগ জি এটা ইনসাফ আপনারা জিনিসটা হয়তো বা খেয়াল করেননি যদি বিষয়টা আমরা স্পষ্ট করে বুঝিয়ে চেষ্টা করি তাহলে এটা দেখা যাবে ইনসাফ আছে বে ইনসাফ নয় সমন্বিত দর্শক মন্ডলী আমরা সংক্ষিপ্ত বিরতির জন্য যাচ্ছি আমরা বিরতির পরে ইনশাল্লাহ এই বিষয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবো আসসালাম আলাইকুম বিশ্বের সকল জ্ঞানের উৎস এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে ঘোষণা সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপথে গবেষণা আল্লাহ সুবাহ কি পরিমাণ শৃঙ্খলার ব্যবস্থা করেছেন ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী সব আলোচনা এখানে চলে আসতে পারে সকল সৃষ্টি জগতের মালিক যা মজবুত করে দেবে ইমান কোরআন ও আধুনিক বিজ্ঞান আজ রাত সাড়ে এগারোটায় আপ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বাংলায় The Prodigy Dai of Islam Farid Naik I challenge any human being to point out a single fundamental of Islam. the illustrious son of the world famous orator of Islam, Dr. Zakir Naik. एकम ब्रह्म द्वितीय नास्ते भगवान एक ही है दूसरा नहीं है नहीं है नहीं है जरा भी नहीं है motivating towards the true path. No Muslim is a Muslim if he does not believe in Jesus Christ, peace be upon him. Science without religion is lame, and religion without science is blind. With his thrilling words and inspirational temperament, Demanding dowry from the would-be bride is completely prohibited in Islam. Prophet Muhammad, peace be upon him, the one endowed with knowledge and wisdom. I am proud to be a fundamentalist Muslim. দেখুন কিশোর তারকা প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক রুলিং সলিউশন ও প্রবলেম heaven ও hell you choose beauty a family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik in Better Half or Bitter Half. পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমরা আপনাদের স্বাগতম জানাই সম্মানিত দর্শক মন্ডলী দেখুন অমুসলিমদের গতিনীতি আজ অমুসলিম মেয়ে পিতার জমি জায়গা অর্থ সম্পদ পায় না আরও একটা নোংরা অপছন্দ বর্বর প্রথা ছিল যেটা রাজা রামমোহন রায়ের প্রস্তাবে লর্ড ডায়াল হোসি তুলে দিয়েছে সেটা হচ্ছে এই যে স্বামী মারা গেলে একজন জীবিত স্ত্রীকে স্বামীর সাথে জ্বলে যেতে হবে এটা কোনো বিধান হলো তাহলে তারা নারীদের সাথে কত অন্যায় করত। কত নোংরা আচরণ করত। অথচ আল্লাহ তালা তার বিধানকে যথাযথভাবে উল্লেখ করে দিয়েছে সম্মানিত দর্শক মণ্ডলী রাজা রামমোহন রায়ের বিবরণে এসেছে ও একবার বাইরে গেছে গিয়ে দেখছে যে এক জায়গাতে কাঠ সাজানো কিছু কাঠ সাজানো তারপরে তার স্বামীকে রেখেছে তার স্বামীর পাশে তার জীবিত স্ত্রীকে রেখে দিয়ে ওপরে কাঠ রেখে দিয়েছে তারপর আগুন লাগিয়ে দিয়েছে এবার যখন দাদা করে আগুনটা জ্বলে উঠেছে তখন চতুর্দিক থেকে ওই খড়ি দিয়ে মারতে আরম্ভ করেছে আগুন জ্বলার সাথে সাথে মেয়ে চিৎকার করে উঠেছে কেননা লোকটা তো মারা গেছে মেয়ে তো জীবিত তখন তারা বলছে যে এ মরে গিয়ে ভূত হয়ে গেছে এইভাবে চতুর্দিকে বলে তাকে মারতে লাগলো এই দৃশ্য দেখে রাজা রামমোহন রায় খুব কঠিন মনে করলেন না একটা বিধান এরকম হতে পারে না এইভাবে একজন স্ত্রীকে স্বামীর সাথে সতীদাহ প্রথা হিসেবে জ্বলে যেতে হবে এর চেয়ে নোংরা অপছন্দ একটা নীতি হতে পারে না এই প্রস্তাব লর্ড ডায়ালহসিকে দিলে এই প্রস্তাব পেয়ে এটাকে তুলে দিল এটা ইসলাম গ্রহণ করতে পারে না এত বড় অপছন্দ নীতি সম্মানিত দর্শক মন্ডলী ইহুদি খ্রিস্টান নারীদেরকে মূল্যায়ন করেনি আজও করে না বৃদ্ধ পিতামাতাকে তারা আশ্রমাগারে নিয়ে যায় ছেলের সেবায় রাখে না কোথায় ছেলে সব অবৈধ সন্তান জন্ম নিয়েছে মাও নেই বাপও নেই কারো ছেলেও নেই মেয়ে নেই এমনিতেই পৃথিবী চলছে এটা হয় দেখুন তারা নারীদেরকে মূল্যায়ন করেনি আনাস রাজি আল্লাহ তালা আনহ বলছেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন ইহুদি খ্রিস্টানেরা এমন নীতিগতির মানুষ তাদের স্ত্রীরা যদি ঋতুবতী হতো তাহলে একেবারে তারা তাদেরকে বিছনা থেকে পৃথক করে দিত বিছনায় রাখত না বিছনায় নিত না বিছনা থেকে দূর করে দিত এবং তারা বলতো যে এরা একেবারে অপছন্দ হয়ে গেছে নোংরা হয়ে গেছে গান্দা হয়ে গেছে বিছনে নষ্ট হয়ে যাবে এই বলে তারা ছিচি করে তাদের স্ত্রীদেরকে দূরে সরে রাখত বিছনায় থাকতে দিত না এবং তাদের সাথে খাওয়া পান করার কাজ করতো না লামিও লোহা তাদের সাথে খেত না তাহলে ভাবুন তো দেখুন তো পরিবেশটা কত অপছন্দ একজন স্ত্রী এ কারণে তার স্বামীর সাথে খেতে পাবে না থাকতে পাবে না বসতে পাবে না ওই বিছানে শুইতে পাবে না ওই বিছানে একটু বসতে পাবে না এর চেয়ে আর অপছন্দ নোংরা নীতি হতে পারে এর চেয়ে নারীকে অবমাননা করার কোনো পদ্ধতি হতে পারে দেখুন পাল্টা রাসুলের পদ্ধতি আয়েসা রাজি আল্লাহ তালা আনহা বলছেন যে কুন্ত আশ্রাবুল মা সুমাউনা বেলহু আমি গিলাসে পানি পান করতাম এরপর আমি পাত্র রাসুলের হাতে দিতাম ফয়াজাও ফাহু ফিমাও যে ফিয়া তিনি গিলাসের ওখানেই মুখ লাগিয়ে পানি পান করতেন যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি অনাহায় তখন আমি ঋতুবতী হাদিস বোখারি মুসলিমের সম্মানিত দর্শক মন্ডলী যে জাতি এখনই তার স্ত্রীকে ঋতুপতি হওয়ার কারণে বিছানে নেয় না একসাথে খায় না তার সাথে উঠা বসা করে না সেই জাতি আর ইসলাম মুসলমানের মধ্যে কত পার্থক্য হতে পারে এটা কে বুঝবে এটা কে মূল্যায়ন করবে আল্লাহ তালানা বলছেন আল্লাহর নবী আমি যেখানে গিলাসে মুখ লাগিয়ে পানি পান করলাম সেখানেই তিনি মুখ লাগিয়ে পানি পান করলেন তখন আমি ঋতুবতী দেখেন তো আয়েসারাজি আল্লাহ বলছেন ও তারা কোলার আমি কোনো গোস্ত দাঁতে ছিঁড়ে চিবিয়ে খেতাম সুমাউনা বেলহ এরপরে গোস্তের টুকরা আল্লাহ রসুলের হাতে দিতাম আল্লাহ রসুল গোস্তের টুকরা নিয়ে ওখানেই মুখ লাগিয়ে তিনি দাঁত দিয়ে ছিঁড়ে খেতেন যেখানে আমি মুখ লাগিয়ে দাঁত দিয়ে ছিঁড়ে খেয়েছি ওয়ান হায়েজ তখন আমি ঋতুবতী সমৃদ্ধ দর্শক মন্ডলী অমুসলিম জাতি ইহুদি খ্রিস্টান জাতি স্ত্রী ঋতুবতী হলে তাকে বিছানায় স্পর্শ করতে দেবে না তার সাথে খাবে না উম্ম সালামা রাজি আল্লাহ আনহা বলছেন যে একটা চাদরের অর্ধেক আমি গায়ে দিয়ে আছি আর অর্ধেক আল্লাহ রসুল গায়ে দিয়ে আছেন আল্লাহ রসুলের গায়ে অর্ধেক আছে তখন আমি ঋতুবতী হাদিস বোখারি মুসলিমের আমরা জাতিকে কি দিয়ে বুঝাতে পারি যে আল্লাহর নবী কিভাবে নারীদেরকে মূল্যায়ন করেছেন আল্লাহ তালা ওই জাহিলিয়তের যুগ থেকে নারীদেরকে বাঁচানোর জন্য কি কলকৌশল দিয়েছেন সমন্বিত দর্শক মন্ডলী আমরা যদি জাতিকে এটা বোঝাতে পারতাম তাহলে আজকে নারী ভুল বুঝে নিজেকে মাঠে নামাতো না নারী কত দামি বস্তু কত সম্মানী বস্তু কত আদরের বস্তু কত ঘেরে রাখা মূল্যায়নকর বস্তু তারা কেন মাঠে তারা কেন ঘাটে তারা কেন অফিস আদালতে তারা কেন ব্যাংকে তারা কেন এখানে উপার্জনের দায়িত্ব আল্লাহ তাদের হাতে দেননি দেশ চালানোর দায়িত্ব আল্লাহ তাদের হাতে দেননি সমাজ পরিচালনা করার দায়িত্ব আল্লাহ তাদের হাতে দেননি তারা স্বামীর পাশে বসে স্বামীকে সন্তুষ্ট করবে স্বামীকে খুশি করবে এই জন্যই আল্লাহ তালা নারীকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলছেন যে অমিন আয়াতেহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লেতাসকুনু ইলাইহা আল্লাহ তালা বলছেন যে তার এটা একটা নিদর্শন যে তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছেন কেন লেতাস কোনো এলাইহা তোমরা যেন সেখানে শান্তি তৃপ্তি পেতে পারো সম্মানিত দর্শক মন্ডলী স্ত্রী হচ্ছে শান্তির তৃপ্তি দেওয়ার বস্তু এ কথা আল্লাহ বলছেন রাহমা আল্লাহ তালা দুইজনের মধ্যে এমন একটা ভালোবাসা ভাব সৃষ্টি করে দিয়েছেন এমন একটা প্রেম প্রীতি সৃষ্টি করে দিয়েছেন যেটা আর কারোর মধ্যে হবে না পিতা শ্রদ্ধার যোগ্য তবে এরকম নয় মাতা শ্রদ্ধার যোগ্য তবে এরকম নয় স্বামী স্ত্রী যত কাছাকাছি মানুষ পৃথিবীতে আর কোনো মানুষ তত কাছাকাছি নয় এ আয়াত স্পষ্ট প্রমাণ করে যে একমাত্র স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্য স্বামীকে খুশি করার জন্য স্বামীকে তৃপ্তি দেওয়ার জন্য আল্লাহ তালা নারীকে সৃষ্টি করেছে আল্লাহ তালা বলছেন যে নেশাউকুম হাসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না শেতুম তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছে মতো তোমাদের আসতে কোনো বাধা নেই বিঘ্ন নেই তোমরা তোমাদের সুবিধা মতো তোমাদের স্ত্রীদের নিকটে আসো তোমাদের শান্তি দেওয়ার জন্য তোমাদের তৃপ্তি দেওয়ার জন্য তোমাদের স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে সম্মানিত দর্শক মন্ডলী আমরা বুঝতে পারি নারীদের কেন সৃষ্টি করা হয়েছে আদম আলাহ ইসলামকে সৃষ্টি করার পরে আল্লাহ তালা বুঝতে পারছিলেন জানছিলেন আদমের সমস্যা এই কারণেই তিনি হাওয়াকে সৃষ্টি করলেন আল্লাহ তালার এলমে আগে থেকেই ছিল যে আদম একাই থাকতে পারবে না আদমের আর একজন সাথীর প্রয়োজন এই জন্য আল্লাহ তালা মা হাওয়াকে সৃষ্টি করলেন আদমকে সান্ত্বনা দেওয়ার জন্য শান্তি দেওয়ার জন্য তৃপ্তি দেওয়ার জন্য সুবিধে মতো যেন সাংসারিক কাজ করতে পারে এই জন্য আল্লাহর নবী গাড়ে হীরা থেকে বাড়িতে ঢুকে খাদিজাকে বলছেন জাম্মেলুনি জাম্মেলুনি জাম্মেলুনি তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো কম্বল দিয়ে জড়িয়ে ধরো তারপরে আমার যে কি হয় এ কথা তিনি যখন বললেন তখন খাদিজা বললেন না আপনার কোনো কিছু হবে না তাহলে স্ত্রী হচ্ছে সান্ত্বনা দেওয়ার জন্য সারাদিন স্বামী বাইরে থাকবে কোনো সমস্যার মুখোমুখি হতেই পারে সেই দুশ্চিন্তে নিয়ে বাড়িতে ঢুকলে স্ত্রী তাকে সান্ত্বনা দিবে কোনো চিন্তা করবেন না কোনো সমস্যা নেই আদর করে পাশে বসবে যা কিছু প্রয়োজন সেটা মুখে তুলে দিবে খাওয়ার তুলে দিবে এবং খুব আসক্ত হয়ে নারী সুলভ আচরণে স্বামীর কাছে যাবে তাহলে বুঝতে পারবে যে আল্লাহ তালা নারীকে কেন সৃষ্টি করেছেন আবুহরের রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের জন্য অবিবাহিতা মেয়ে জরুরি আলাইকুমাল বিক্র তোমরা অবিবাহিতা মেয়েকে বিবাহ করো কেন আজাব আফুয়াহান তাদের মুখ হলো মিঠে ওয়ান তাকো আরহামান তারা বেশি সন্তান নিতে পারে ও আরজাবিল অ্যাসিরে অল্পতে সন্তুষ্ট হয় সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহর নবী বলছেন যে তোমরা কুমারী মেয়েকে বিবাহ করো ওদের কাছে তিনটে স্বাদ আছে একটা স্বাদ হলো তাদের মুখ মিঠে আল্লাহ তাদেরকে এভাবে সৃষ্টি করেছেন তারা অন্যের স্বামীর সাথে নি কাজেই তার মুক্তিতে নয় অন্য বন্ধুর সাথে চলে তারা স্বামীকে বুঝেনি কাজেই তাদের মুখ মিঠে দুই অন্তাক আরহামান সন্তান বেশি হবে সন্তান বেশি হওয়া আল্লাহর ইচ্ছে তিন যা বিল এসিরে অল্পতেই খুশি হবে সম্মানিত দর্শক মন্ডলী যদি আপনি বিবাহ করেন এমন নারী যে বন্ধুর কাছে কিছু পেয়েছে দুলাভাইয়ের কাছে কিছু পেয়েছে তাহলে পুরুষ কি জিনিস সেটাও জানে আর তাদের কাছ থেকে বেশি বেশি পাওয়া যায় সেটাও জানে এখন যদি আপনার জিনিস অল্প হয়ে যায় তাহলে ভালোবাসা কেটে যেতে পারে ভেঙে যেতে পারে এই জন্য আল্লাহ রসুল এ কথা বলছেন আল্লাহ রসুলের স্ত্রী অনেক বিবাহিতা প্রায় সবাই একজন ব্যতীত বিবাহিতা মেয়েকে বিবাহ করা যাবে না এ কথা তিনি বলেননি তিনি স্ত্রী কি জিনিস তারা যে কি স্বামীকে সান্ত্বনা দিতে পারে তৃপ্তি দিতে পারে এই কথাটাই বোঝানোর জন্য এ কথা তিনি বললেন একদা জাবের বলছেন যে আমরা যুদ্ধের মাঠ থেকে আসছিলাম আল্লাহ রসুল বললেন যে তোমরা এখানে সবাই অবতরণ করো তা আমরা ওখানে অবতরণ করার সময় আমি বললাম আল্লাহ রসুল আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়িতে যাওয়ার অনুমতি দেওয়া হোক তখন আল্লাহ রসুল বলছেন যে বিক্রান সাইব তুমি তালাক প্রাপ্ত মেয়েকে বিবাহ করেছো না কুমারী মেয়েকে বিবাহ করেছ তো জাবের বলছেন যে আমি তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করেছি তো রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেন আরে তুমি অবিবাহিতা মেয়েকে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে আরো তোমার সাথে খেলতো বিবাহিতা মেয়ে তালাকপ্রাপ্ত মেয়েকে বিবাহ করলে খেলা যায় না এমনটা কথা নাই খেলা যায় এই জন্য আপনাদেরকে বলবো বিষয়টি একটু ভাবার জন্য আল্লাহ রসুলকে তখন জাবের উত্তরে বললেন যে আমার ছোট ছোট বোন ভাই রেখে আমার পিতা মারা গেছেন এই জন্য আমি এটা করেছি আচ্ছা ঠিক আছে ভালো করেছো আল্লাহ রসুল বললেন ঠিক আছে তোমরা একটু পরে যাও যাতে করে তোমাদের স্ত্রী তোমাদের জন্য প্রস্তুতি নিতে পারে তোমাদেরকে শান্তি দিতে পারে তোমাদেরকে তৃপ্তি দিতে পারে বোখারি মুসলিমের হাদিসের শেষ অংশে আল্লাহ রসুল বলছেন লেখায় তামতাসে তার তুমি একটু দেরি করে যাও যাতে করে তোমার স্ত্রী তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য তৃপ্তি দেওয়ার জন্য প্রস্তুতি নিতে পারে সম্মানিত দর্শক মন্ডলী নারীদের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 হাদিস কি উদ্দেশ্য নিয়ে মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দিবে অসৎ কাজের নিষেধাজ্ঞা মুজাফর bin Mohsin doctor Hafez A B M Hasbullah Ahmadullah bin Mohammad Dilawar Hossain Shahidullah Khan Madani Abdur Razzak bin Yusuf doctor Abu Bakar Mohammad Zakaria Jahangir আলমের উপস্থাপনায় যেভাবেই হোক দায়িত্বটা স্বয়ং নেভিজি দিয়েছেন মূল নীতি হচ্ছে মাত্র দুটি সর্বদাই হক পথে অটল থাকবে এই সব ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে তাদের কাছে পৌঁছে কেমন ছিল রাসুল আল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ কাল রাত আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়